রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসুলুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন কথা ইন আলহামদুলিল্লাহ ওয়াসালাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তসলিমান কাসিরান মজিদান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাআদ আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সিরাতের সফলতম সময় চলছিল আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লামকে নবুয়তের যেই মিশন দিয়ে পাঠানো হয়েছিল সেই মিশনের পূর্ণতা প্রাপ্তি হয়েছে আজ থেকে তেইশ বছর আগে যেই তাওহিদের বার্তা তিনি নিয়ে এসেছিলেন সেই বার্তাকে লোকেরা এখন সাদরে গ্রহণ করেছে আরব উপদ্বীপ থেকে শির্ক বিতাড়িত হয়েছে আল্লাহর ঘর কাবায় তাও হেদ প্রত্যাবর্তন করেছে সমগ্র আরব ইসলামের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে আরবের চারপাশে ইসলাম নাড়তে শুরু করেছে আর আল্লাহর ইচ্ছায় রসুল সাল্লু আলী আসলাম এক প্রজন্মকে তৈরি করতে সক্ষম হয়েছেন যারা ইসলামের এই বিজয় মশাল পুরো বিশ্বে বহন করে নেয়ার যোগ্যতা রাখেন দুনিয়ার বুকে মুসলিমদের জীবন কিভাবে পরিচালিত হবে তার বাস্তব উদাহরণ মদিনার ইসলামী রাষ্ট্রের মাধ্যমে দেখিয়ে দেয়া হয়েছে আল্লাহ রসুল তার উপর আরোপিত গুরুদায়িত্ব সম্পন্ন করেছেন তার বিদায় নেয়ার সময়ও তাই ঘনিয়ে এসেছে আল্লাহ রসুল্লাহ আলী আসলাম যে দুনিয়া ছেড়ে চলে যাবেন সে ব্যাপারে আল্লাহ আজাল আগে থেকেই বেশ কিছু আয়াত নাজিল করেন আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয় আপনার রব শীঘ্রই আপনাকে এমন কিছু দেবেন যে আপনি খুশি হবেন সুরা আদুহা আয়াত চার এবং পাঁচ ربكم تختصمون নিশ্চয়ই আপনারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে অতপর কেমতের দিন তোমরা সবাই তোমাদের রবের সামনে বাকবিতণ্ডা করবে সুরা আজুমার আয়াত তিরিশ এবং একত্রিশ وما جعلنا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 ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন সুরা আল ইমরান আয়াত একশো চুয়াল্লিশ ويبقى وجه ربك ذو الجلال والإكرام ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু নশ্বর অবিনশ্বর শুধু তোমার রবের মুখমণ্ডল যিনি মহিমাময় মহানুভব সুর আর রহমান আয়াত ২৬ এবং সাতাশ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম সুরা আল মাইদা আয়াত তিন এখানে রসুল্লাহ সাল্লু আলী আসলামের মৃত্যুর সরাসরি কোনো ইঙ্গিত না থাকলেও রসুল্লাহ সাল্লু আলী আসলামের মিশনের পূর্ণতা প্রাপ্তির ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ আজ্জাওয়াজান আরও বলেন যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি ক্ষমাকারী সুরা আন্নাসর সুরা আন্নাসরে আল্লাহ রসুলসাল্লু আলহামের জীবন অবসানের ইঙ্গিত থাকার প্রসঙ্গে একটি কাহিনী আছে আবদুল্লাহ বিন আব্বাস রদুল্লাহ আনহু ছিলেন একজন তরুণ সাহাবি কিন্তু তিনি বয়স্ক মুহাজির ও আনসারদের সাথে অমর আব্দুল খত্তাব রদুল্লাহ আনহুর দরবারে বসতেন এত কম বয়স্ক একজন সাহাবির উপস্থিতিতে প্রবীণ মুহাজির এবং আনসাররা কিছুটা অস্বস্তি বোধ করতেন তারা একদিন বললেন এই যুবক আমাদের সাথে কেন বসছে অমর রদিল্লা আনহু প্রশ্নের জবাবটা একটু ঘুরিয়ে দিলেন বললেন আচ্ছা সুরা নাসার থেকে আপনারা কে কি বোঝেন সবাই নিজ নিজ ব্যাখ্যা দিল অমর রদিল্লা আনহু এরপর এবেন আব্বাস রদিল্লা আনহুকে জিজ্ঞেস করলেন তুমি এই সুরা থেকে কি বোঝো এবেন আব্বাস বললেন আমি এই সুরা থেকে রসুল্লাহ সাল্লু আলি আসলামের মৃত্যুর ব্যাপারে ইঙ্গিত পাই অমর রদুল্লাহানহু বললেন আর আমিও তাই বুঝি এর মাধ্যমে অমর রদুল্লাহানহু উপস্থিত সাহাবিদের বুঝিয়ে দিলেন যে ইবেন আব্বাস রদুল্লাহানহুর বয়স কম হতে পারে কিন্তু কোরআনের বিষয়ে তার জ্ঞান ও প্রজ্ঞার কারণে তিনি অমারের দরবারে অন্য প্রবীণ সাহাবিদের সাথে স্থান পেয়েছেন সাধারণত কোনো কাজ শেষ করার পর আল্লাহ আজ্জাওয়াজালের কাছে ইস্তিকফার করা হয় এই সুরায় আল্লাহ বলছেন যখন আল্লাহর দিনের বিজয় আসবে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে তখন আল্লাহ রসুল যেন ইস্তিকফার করেন এই ইস্তিকফার তার দাওয়া মিশনের সমাপ্তির দিকে ইঙ্গিত করে আল্লাহ রসুল সাল্লু আলী আসলামের মৃত্যুর দিকে ইঙ্গিত করে এমন বেশ কিছু হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লু আলী আসলাম মোয়াজিবেন জাবাল রদিল আনহুকে ইয়েমেনে পাঠানোর সময় বলেন তোমার সাথে হয়তো আমার আর দেখা হবে না এই কথা শুনে মোয়াজ কাঁদতে থাকেন অন্য একটি হাদিসে রসুল্লাহ সাল্লু আলী আসলাম বলেছেন আমার কাছ থেকে হজের নিয়ম শিখে নাও কেননা এইবারের পর হয়তো আমি আর কখনো হজ করতে পারবো না আরও একটি হাদিসে আছে সহি বুখারিতে সেটি বর্ণনা করেছেন মা আয়েশার দিল্ল আনহা তিনি বলেন একবার আমরা নবীজি সাল্লু আলী আসলামের সব স্ত্রী একসাথে বসে আছি এমন সময় ফাতিমা পায়ে হেঁটে আসছিলেন আল্লাহর কসম তার হাঁটা যেন অবিকল রসুল্লাহ সাল্লু আলী আসলামের হাঁটার মতো ছিল মেয়েকে দেখে নবীজ সাল্লু আলী আসলাম স্বাগত জানালেন বললেন আমার মেয়ের আগমন শুভ হোক তারপর তাকে নিজের পাশে বসালেন এরপর ফাতিমাকে কানে কানে কিছু একটা বললেন আর ফাতিমা খুব কাঁদতে লাগলেন তার অস্থিরতা দেখে দ্বিতীয়বার তার কানে কানে কিছু একটা বললেন তখন ফাতিমা হাসতে লাগলেন নবীজ সাল্লাহ আলী আসলামের স্ত্রীদের মধ্য থেকে আমি বলে উঠলাম আমাদের উপস্থিতিতে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম সবার মাঝ থেকে আলাদা করে তোমাকে গোপনে একটা কথা বলেছেন আর তুমি কাঁদছ এরপর যখন নবীজি সাল্লাহ আলী আসলাম উঠে চলে গেলেন তখন আমি ফাতিমাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা উনি তোমাকে কানে কানে কি বলেছিলেন ফাতিমা বললেন আমি রসুল্লাহ সাল্লু আলি আসলামের গোপন কথা ফাঁস করব না এরপর যখন রসুল্লাহ সাল্লু আলি আসলামের মৃত্যু হলো আমি তাকে বললাম তোমার উপর আমার দাবি থেকে জানতে চাই তুমি কি আমাকে তার গোপন কথাটি বলবে না ফাতিমা বললেন হ্যাঁ এখন তোমাকে জানাবো প্রথমবার তিনি আমাকে গোপনে বলেছিলেন যে জিবরিল আলাইসাল্লাম প্রতি বছর এসে পূর্ণ কোরআন একবার আমার নিকট পেশ করতেন কিন্তু এবছর তিনি এসে তা আমার কাছে দুবার পেশ করেছেন এতে আমি ধারণা করছি যে আমার চিরবিদায়ের সময় চলে এসেছে সুতরাং তুমি আল্লাহকে ভয় করে চলবে আর বিপদে ধৈর্য ধারণ করবে নিশ্চয় আমি তোমার জন্য উত্তম অগ্রগামী তখন আমি কাঁদতে থাকি যা তুমি নিজেই দেখেছো আর এরপর অস্থিরতা দেখে আমাকে দ্বিতীয়বার কানে কানে বললেন ফাতেমা তুমি কি এটা পছন্দ করো না যে তুমি মুমিন নারীদের সর্দার হবে অথবা এই উম্মতের নারীদের সর্দার হবে তখন আমি হেসে দিলাম সেটাও তুমি দেখেছ সে বছর সফর মাসের ঘটনা রসুল্লাহ সাল্ল আলী আসলাম একদিন মাঝরাতে আবু মুয়াই হেবা রদুল্লাহ আনহুকে ডেকে বললেন আবু মুয়াই হেবা আমাকে বাকির অধিবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য আদেশ করা হয়েছে চলো আমার সাথে আবু মুআহিবা ছিলেন আল্লাহ রসুল সাল্লু আলী আসলামের আজাদকৃত দাস আল বাকি হল মদিনা কবরস্থান যাকে আমরা এখন জান্নাতুল বাকি বলে থাকি সেখানে সমাহিত করা হয়েছে সেই সব সাহাবিদের যারা রসুল্লাহ সাল্লু আলী আসলামের সাথে কষ্ট করেছেন যুদ্ধ করেছেন ইসলামের জন্য যান দিয়েছেন গভীর রাত রসুল্লাহ সাল্লু আলী আসলাম বাকিতে গেলেন বললেন হে কবরবাসী তোমাদের প্রতি সালাম তোমরা যে অবস্থায় আছো সেটা জীবিতদের চাইতে ভালো তোমরা সুখী হও আধার রাতের মতো ধেয়ে আসছে ফিতনা ফাসাদ একটার পেছনে আরেকটা আর প্রথমটা চাইতে পরেরটা ভয়াবহ এরপর রসুল্লাহ সাল্লু আসলাম আবু মুয়াইহিবার দিকে তাকালেন বললেন আমাকে এই দুইয়ের মাঝে একটি বাছাই করতে বলা হয়েছিল হয় আমি দুনিয়ার সমস্ত রত্নভাণ্ডার আর সম্পদের চাবি নিয়ে শেষ পর্যন্ত থাকব এরপর জান্নাতে যাব অথবা আমার রবের সাথে সাক্ষাৎ এবং জান্নাত আবু মুয়াইহেবা রদেল্লা আনহু বললেন ফিদাকা আবি ওয়া উম্মি আপনি দুনিয়ার রত্নভাণ্ডার শেষ পর্যন্ত দুনিয়াতে থেকে তারপর জান্নাত এই সুযোগটাই বেছে নিন রসুল্লাহ সাল্লু আলিউসলাম বললেন না আল্লাহর কসম আমি আমার রবের সাথে মিলিত হওয়া এবং জান্নাতকেই বেছে নিয়েছি বিশাল এক নেতা অথচ কতটা নির্মোহ দুনিয়া সম্পদ বাড়ি গাড়ি এসবের প্রতি রসুল্লাহ সাল্লু আলিউসলামের কখনোই কোনো আকর্ষণ ছিল না লোভ তো দূরের কথা তার উদ্বেগ ছিল উম্মাহকে ঘিরে ইবেন কাসির রহমহল্লার ভাষায় দুনিয়া ছিল রসুল্লাহ সাল্লু আলী আসলামের কাছে তুচ্ছ আর আল্লাহর কাছেও অতি তুচ্ছ এতটাই তুচ্ছ যে দুনিয়া ছেড়ে যাবার সময় রসুল্লাহ সাল্লু আলী আসলাম কিছুই রেখে যাননি রসুল্লাহ সাল্লু আলী আসলাম এই উম্মার জন্য জীবন ভর কষ্ট করেছেন আজকে সমগ্র আরব তার পদানত কিন্তু এই বিশাল অর্জন কোনো নিরাপদ ঝুঁকিহীন নির্ঝঞ্ঝাট পথে হয়নি আরাম আয়েস বলে কোনো বস্তু আল্লাহ রসুল্লাহ আলী আসলামের জীবনে ছিল না এমনকি ঘুমের মধ্যেও তার অন্তর জাগ্রত থাকত নবুয়তের সেই প্রথম দিন থেকেই বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে দারিদ্র আর কষ্ট দুর্দশা ছিল তার নিত্যসঙ্গী আর তার এই ত্যাগ তিতিক্ষার সুফল ভোগ করে আমরা আজ মুসলিম তার এই কষ্ট তার এই ত্যাগ ছিল আমাদের জন্য আমার আপনার কাছে দিন ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য নিঃসন্দেহে আমরা রসুল্লাহ সাল্লু আলহামের কাছে ঋণী রসুল্লাহ সাল্লু আলহাম বাসের জন্য ক্ষমা প্রার্থনা করে সেখান থেকে চলে এলেন এর পরপরই রসুল্লাহ সাল্লু আলহিউসলাম অসুস্থ হয়ে পড়েন আল্লাহ রসুল সাল্লু আলহিউসলাম মৃত্যুসজ্জায় শায়িত আয়সারদুল আনহা পাশে ছিলেন প্রচণ্ড মাথা ব্যথায় কাতর হয়ে আয়েশা বলছিলেন ওহ ব্যথায় মারা যাচ্ছি রসুল্লাহ সাল্লু আলহিউসলাম তখন রসিকতা করে বললেন যদি তাই হয় আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবো তোমার জন্য দোয়া করতে পারবো আয়সা রাদিল আনহা তার স্বভাবসুলভ অভিমানী ভঙ্গিতে বললেন হ্যাঁ আপনি তো সেটাই চান আমি মরে গেলে আপনি অন্য স্ত্রীদের কাছে যেতে পারবেন রসুল্লাহ সাল্ল আলী আসলাম তখন বললেন আমারই বরং বলা উচিত ব্যথায় মারা যাচ্ছে রসুল্লাহ ছিল প্রচণ্ড জ্বর এক সাহাবি রসুল্লাহর মাথায় হাত রেখে বললেন ইয়া রসুল্লাহ আপনার তো প্রচণ্ড জ্বর রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম তখন বললেন হ্যাঁ আমরা নবীরা অন্য যে কারো থেকে দ্বিগুণ কষ্ট ভোগ করে থাকি আল্লাহ আজ্জাওয়াজাল তাদের বেশি ভালোবাসেন তাই তাদের পরীক্ষাগুলো বেশ কঠিন কষ্টগুলো বেশি তীব্র আর পুরস্কারও অন্যদের চাইতে বেশি শেষ দিনগুলো আল্লাহ রসুলসাল্লু আলী আসলাম কাটিয়েছিলেন স্ত্রী আয়েশার ঘরে অন্য স্ত্রীরা তাতে সায় দিয়েছিলেন কারণ রসুল্লাহ সাল্লু আলী আসলাম তখন এতটাই অসুস্থ হয়ে পড়েন যে প্রত্যেকের ঘরে যাওয়া তার জন্য খুব কষ্টকর হয়ে পড়ে দুজনের কাঁধে ভর দিয়ে তাকে আয়েশার ঘরে আসতে হয় শেষ দিনগুলোতে একদিন রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম মসজিদে যেতে চাইলেন তিনি চাইলেন মানুষদের কিছু নসিহা দেবেন বললেন আমার গায়ে সাত বালতি পানি ঢেলে দাও আমি মানুষের কাছে গিয়ে কিছু কথা বলতে চাই রসল্লা সাল্লু আসলামের শরীরে ঠান্ডা পানি ঢালা হলো যেন শরীরের তাপমাত্রা কমে আসে আর তিনি মসজিদে যেতে পারেন রসুল্লাহ সাল্লু আলী আসলামকে মসজিদে নিয়ে যাওয়া হলো তার মাথা ছিল কালো কাপড়ে জড়ানো রসুল্লাহ সাল্লু আলী আসলাম একা হাঁটতে পারছিলেন না তার পা মাটিতে ঘষা খাচ্ছিল তাই অন্যের ওপর ভর করে তাকে মসজিদে যেতে হলো রসল্লা সাল্লু আলী আসলাম প্রথমেই আল্লাহ আজ্জাওয়াজালের প্রশংসা করলেন এরপর উহুদের শহীদদের কথা স্মরণ করলেন তাদের জন্য সালাদ পাঠ করলেন এবং মাগফিরাতের দোয়া করলেন এরপর মুহাজিদের উদ্দেশ্য করে বললেন মুহাজিররা শোনো তোমাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আনসারদের সংখ্যা কমে আসছে শুরুর দিকে তারাই আমাকে সাহায্য করেছে তোমরা তাদের প্রতি সদয় হবে কাজেই তাদের মধ্যে যারা উত্তম তাদের সাথে ভালো আচরণ করো আর যারা ভুল ত্রুটি করে তাদের ক্ষমা করে দিও এরপর রসুল্লাহ সাল্লু আলিউসলাম বললেন আল্লাহর বান্দাদের মধ্যে এমন একজন বান্দা আছে যাকে দুনিয়ার শান শওকত অথবা আল্লাহর কাছে যা আছে এই দুইয়ের মাঝে যে কোনো একটিকে বেছে নেয়ার সুযোগ দেয়া হয়েছে আল্লাহ রসুল্লাহ আলিউসলাম আসলে নিজের কথাই বলছিলেন কিন্তু কে এই বান্দা সেটা আবু বকর রদেল আনহু ছাড়া আর কেউই বুঝতে পারল না আবু বকর রদেল আনহু কাঁদতে শুরু করলেন সাধারণ মানুষের কাছে মৃত্যুর ফেরেস্তা হঠাৎ করে আসে কিন্তু নবীদের কাছে যান কবজের আগে তাদের অনুমতি গ্রহণ করা হয় আবু বকর রদিল্লা আনহু কাঁদতে কাঁদতে বললেন আমরা আর আমাদের সন্তানরা আপনার জন্য কোরবান হয়ে যাক রসল্লা সাল আলী আসলাম আবু বকর রদিল্লা আনহুকে থামিয়ে দিয়ে বললেন বন্ধুত্ব আর অর্থ সম্পদের ত্যাগ শিকারে যে মানুষটি আমার প্রতি সবচেয়ে বেশি এহসান করেছে সে হচ্ছে আবু বকর আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে খলিল হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকেই নিজের খলিল বানাতাম কিন্তু আমার সাথে আবু বকরের সম্পর্ক হলো ইসলামের ভ্রাতৃত্ব ও ভালোবাসার তোমরা মসজিদের খোলা দরজাগুলোর দিকে তাকাও ওগুলো তোমরা বন্ধ করে দেবে শুধু আবু বকরের দরজা ছাড়া রসুল্লাহ সাল্লু আলী আসলাম তার জীবনের শেষ প্রান্তে এসে সবার সামনে আবু বকর রদুল্লাহ আনহুর উচ্চ মর্যাদা এবং সম্মানিত অবস্থান সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন খালিল হল বন্ধুত্বেরও উপরে একটি স্থান যা অন্তরকে ভালোবাসায় ভরিয়ে দেয় যদি দুনিয়াতে রসুল্লাহ সাল্লু আলী আসলাম কাউকে খলিল হিসাবে বেছে নিতেন তাহলে সেই স্থানটি হতো আবু বকর রদুল্লাহ আনহুর কিন্তু যেহেতু রসুল্লাহ সাল্লু আলি আসলাম আল্লাহর খলিল তাই আবু বকর রদুল্লাহ আনহু হলেন তার দিনের ভাই বন্ধু এবং সবচেয়ে আপনজন মসজিদে নবাবের সাথে রসুল্লাহ সাল্লু আলি আসলামের ঘর ছাড়াও আরও কিছু সাহাবিদের ঘর লাগোয়া ছিল আর সেই ঘর দিয়ে সরাসরি মসজিদে নবাবীতে প্রবেশ করা যেত সেগুলো ছিল অনেকটা ব্যক্তিগত দরজার মতো রসুল্লাহ সাল্লু আসলাম বলছেন শুধু আবু বকরের দরজাই খোলা থাকবে আর বাকিগুলো বন্ধ হয়ে যাবে অনেক আলিম মনে করেন এই আদেশের মাধ্যমে আল্লাহ রসুল্লাহ আলী আসলাম তার ইন্তেকালের পরে আবু বকর রদুল্লাহ আনহুর খলিফা হওয়ার দিকে ইঙ্গিত করেছেন তবে এটা তার আদেশ ছিল না রসুল্লাহ সাল্লু আলী আসলাম তার উম্মাহকে নিয়ে চিন্তিত ছিলেন তিনি আশঙ্কা করতেন তার মৃত্যুর পর মুসলিমরা খ্রিস্টান ও ইহুদিদের অনুসরণ করা শুরু করতে পারে মৃত্যুর চার দিন আগে তাই তিনি এই ব্যাপারে ওয়াসিয়াত করে দিতে চাইলেন তিনি বললেন জাসিরাতুল আরব থেকে তোমরা ইহুদি খ্রিস্টান ও মুশ্রিকদের বের করে দেবে আর প্রতিনিধি দলের সাথে আমি যেমন ব্যবহার করতাম তেমন ব্যবহার করবে আল্লাহ রসুল্লাহ আসলাম দিন ইসলামের বিশুদ্ধতা নিশ্চিত করতে চেয়েছেন তাই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে সেখানে স্থান দিতে চাননি তিনি ইহুদি ও খ্রিস্টানদের ব্যাপারে আরও বললেন আল্লাহর লানত ইহুদি ও খ্রিস্টানদের প্রতি তারা তাদের নবীদের কবরের ওপর মসজিদ বানাচ্ছে তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে দিয়েছে অর্থাৎ তিনি মুসলিমদের নিষেধ করে দেন যে তারা যেন কবরস্থানকে ইবাদতের স্থান বানিয়ে না নেয় যেই ভুলটা ইহুদি ও খ্রিস্টানরা করেছে জীবনের অন্তিম পর্যায়ে আল্লাহ রসুল্লাহ আলহাম আরও একটি বিষয়ের উপর জোর দেন আর সেটি হল সালাত রসুল্লাহ সাল্লু আলিউসলাম বলেন সালাতের ব্যাপারে যত্নশীল হও তিনি মুসলিমদের দাসদের প্রতি যত্নশীল হবারও উপদেশ দেন উপদেশ দেন নারীদের ব্যাপারে যেন তাদের উপর অবিচার করা না হয় আর জিহাদের ব্যাপারে বলেন মানুষ যখন জিহাদ ছেড়ে দেবে তখনই অপদস্থ হবে মৃত্যুর চার দিন আগ পর্যন্ত আল্লাহ আলী ওয়াসলাম সালাতের ইমামতি করেছিলেন কিন্তু এইশার ওয়াক্তে তার শরীর এতটাই খারাপ হয়ে গেল যে তিনি কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছিলেন না বারবার বেহস হয়ে পড়ছিলেন শেষ পর্যন্ত বললেন আবু বকর যেন ইমামতির দায়িত্ব পালন করেন কিন্তু আয়েশা রদিল আনহা চাচ্ছিলেন না যে তার বাবা আবু বকর রদিল আনহু সালাতের নেতৃত্ব দিক তিনি বললেন ইয়া রসুলাল্লাহ আমার বাবা তো খুব নরম মনের মানুষ আমি ভয় পাচ্ছি উনি যদি আপনার স্থানে দাঁড়ান তাহলে হয়তো ওনার পক্ষে ইমামতি করাই অসম্ভব হয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম আবারও বললেন আবু বকরকে বলো সালাতে ইমামতি করতে আয়সারাদ আনহা আবারও একই কথা বললেন এভাবে তিন তিনবার এরপর রসুল্লাহ সাল্লু আলিউসালাম বলেন তোমরা নারীরা হলে ইউসুফের নারীদের মতো আবু বকরকে বলো সালাতে ইমামতি করতে ইউসুফের নারীর সাথে তুলনা দেবার কারণ হল আল আজিজের স্ত্রী যখন অন্য নারীদের দাওয়াত দিয়েছিল বাহ্যত মনে হবে সেটা স্রেফ নারীদের জন্য একটা আসর বা আড্ডার আয়োজন কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল সবাই যেন ইউসুফকে দেখতে পায় অর্থাৎ তার মুখের কথা ছিল এক আর মনের কথা ছিল আর এক যখন আল্লাহ রসুলসাল্লু আলিউসলাম আবু বকরকে ইমামতি করানোর আদেশ করেছেন তখন আয়েশা আনহা কারণ হিসেবে দেখিয়েছিলেন তার বাবা খুব নরম মনের মানুষ তাই তিনি ইমামতি করতে গিয়ে হয়তো আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন কাজেই তিনি ইমামতি না করাই ভালো তবে আসল কারণ সেটা ছিল না আসল কারণ কি ছিল সেটা আয়েশা রদুল্লাহ আনহা পরবর্তীতে নিজেই বলেছেন আমি চাইনি আমার বাবা সালাত পড়ান তার কারণ হলো মানুষ হয়তো আল্লাহ রসুল সাল্লাহ আলহামের স্থানে দাঁড়ানোর জন্য তাকে অপছন্দ করতে পারে আল্লাহ রসুলের স্থানে অন্য কাউকে দেখতে উম্মাহ অভ্যস্ত নয় কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলহাম আবু বকরকেই ইমামতের জন্য নির্ধারিত করে দিয়ে গেছেন আয়সারদুল্লা আনহা বলেন যখন রসুল্লাহ সাল্লু আলহাম অসুস্থ বোধ করতেন তখন মুয়াবিজাতাইন অর্থাৎ সুরা নাস সুরা ফালাক পরে নিজের হাতে ফু দিয়ে শরীরে মুছে নিতেন কিন্তু এবার রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে নিজের হাতে সেটা করতে পারছিলেন না তাই আয়সাদুল্ল আনহা সুরাগুলো পড়ে রসুল্লাহ সাল্লু আলি ওয়াসলামের হাতে ফু দিতেন এবং তার হাত দিয়েই তার শরীর মুছে দিতেন কেন রসুল্লাহ সাল্লু আলি ওয়াসলামের হাত আয়সারাদুল্লু আনহার হাত থেকে বেশি বরকতময় উসামা এবেন জাইদ রাদিল্লাহ আনহুর সেনাবাহিনী অবস্থান করছিল মদিনার বাইরে জুরফে রসল্লা সাল্লু আলী ওয়াসালাম খুব অসুস্থ হয়ে পড়লে উসামা এবেন জাইদ রাদিল্লাহ আনহু তাকে দেখতে মদিনায় আসলেন রসল্লা সাল্লু আলি ওয়াসালাম তখন এতটাই অসুস্থ যে কথা বলার শক্তিটুকু পর্যন্ত ছিল না উসামা এবেন জাইদ রাদিল্লাহ আনহু বলেন রসল্লা সাল্লু আলি ওয়াসালাম তার হাত উঠিয়ে আমার দিকে ইঙ্গিত করলেন আমি বুঝতে পারলাম রসল্লা সাল্লু আলি ওয়াসালাম আমার জন্য দোয়া করছেন কি যন্ত্রণা আর কষ্টের মাঝেও রসুল্লাহ সাল্লু আসলাম ওসামা এবেন জাইদ রাদিল্লাহ আনহুর জন্য দোয়া করেছিলেন এতে বোঝা যায় ওসামার জন্য রসল্লা সাল্লু আসলামের ভালোবাসা কতটা প্রবল ছিল মৃত্যুর দুদিন আগে রসল্লা সাল্লু আসলাম কিছুটা সুস্থ বোধ করছিলেন তিনি মসজিদে যেতে চাইলেন দুজনের কাঁধে ভর করে মসজিদে প্রবেশ করলেন সে সময় সালাতে ইমামতি করাচ্ছিলেন আবু বকর রদেল্লা আনহু রসুল্লাহ সাল্লু আলী আসলামকে দেখতে পেয়ে আবু বকর পেছনে সরে আসতে চাইলেন কিন্তু রসুল্লাহ সাল্লু আলী আসলাম তাকে ইঙ্গিত করে বোঝালেন তিনি সেখানেই যেন থাকেন এরপর রসুল্লাহ সাল্লু আলী আসলাম আবু বকর রদুল্লাহ আনহুর পাশে গিয়ে বসলেন আবু বকর রদুল্লাহ আনহু তখন সালাতে রসুল্লাহ সাল্লু আলী আসলামের অনুসরণ করলেন আর বাকিরা আবু বকরের অনুসরণ করে সালাত আদায় করলেন দিনটা ছিল সোমবার আল্লাহ রসুল সাল্লু আলি আসলাম সেদিন আমাদের ছেড়ে চলে যান কেমন ছিল সেই দিন ফজরের ওয়াক্তে আবু বকর রদুল্লাহ আনহু মুসলিমদের সালাদ পড়াচ্ছেন রসুল্লাহ সাল্লু আলি আসলাম তার ঘরের পর্দা সরিয়ে মসজিদের ভেতরে তাকালেন তিনি চোখ ভরে তার উম্মাহকে দেখছিলেন তার উম্মাহ সারিবদ্ধভাবে সালাদ আদায় করছে তাওহিদের যে বীজ তিনি রোপণ করেছিলেন সেই চারাগাছ আজ সুবিশাল বৃক্ষে পরিণত হয়েছে তার দাওয়া সফল তার মিশন সম্পূর্ণ মুসলিমরা আজ নিজেরাই জামাতবদ্ধ হয়ে সালাদ আদায় করছে রসল্লা আলি ওয়াসালামের মন এক অপার আনন্দে কানায় কানায় পূর্ণ হয়ে গেল তিনি মুচকে হাসলেন রসল্লা আলি ওয়াসালামের হাসি মুখ দেখে সাহাবিরাও খুশিতে আত্মহারা হয়ে উঠলেন আনন্দের আতিশয্যে তাদের সালাদ ভেঙে যাবার উপক্রম আনাসাবেন মালিক রদুল্লাহ আনহুর বর্ণনায় আল্লাহ রসুল সাল্লু আলহামের মুখ সেদিন যেন কোরআনের পাতার মতো ঝলমল করছিল অন্য বর্ণনা এসেছে তার চেহারা দেখে মনে হচ্ছিল যেন এক ফালে চাঁদ আবু বকর আনহু রসুল্লাহ সাল্লু আলি আসলামকে ইমামতিতে দাঁড়ানোর সুযোগ করে দিয়ে পেছনে ফিরে আসছিলেন কিন্তু রসুল্লাহ সাল্লু আলি আসলাম ইশারায় জানিয়ে দিলেন তারা যেন নিজেরাই সালাত আদায় করে নেন এরপর রসুল্লাহ সাল্লু আলি আসলাম পর্দা ফেলে আবার ভেতরে চলে গেলেন রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম তার উম্মার সবশেষ যে দৃশ্যটি দেখে গেছেন তা হচ্ছে সলাতের জামাত এই দৃশ্য দেখেই রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের মন আনন্দে ভরে উঠেছিল নিশ্চয়ই তাওহিদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সলাত রসুল্লাহকে দাঁড়াতে দেখে সাহাবিরা ভাবলেন রসুল্লাহ সাল্লু আলহি আসলামের শারীরিক অবস্থার হয়তো উন্নতি হয়েছে তাই আবু বকর রদিল্লা আনহু অনুমতি নিয়ে তার দ্বিতীয় স্ত্রীর সাথে দেখা করতে হয়ে চলে গেলেন সেটা ছিল মদিনার কিছু দূরে সোমবারের ফজর সালাহ ছিল রসুল্লাহ সাল্লু আলী আসলামের শেষ সালাহ আয়সা রদুল্লাহ আনহার ভাই আব্দুর রহমান রদুল্লাহ আনহু তাদের ঘরে এলেন তার হাতে একটা মিসওয়াক ছিল রসুল্লাহ সাল্লু আলী আসলাম সেই মিসওয়াকের দিকে তাকিয়ে রইলেন মুখে কিছু বলাও তখন কষ্টকর আয়সা রদুল্লাহ আনহা তার চাহনি দেখেই বুঝতে পারলেন রসল্লাহ সাল্লু আলহিউসলাম মিসওয়াকটি ব্যবহার করতে চাইছেন তিনি জিজ্ঞেস করলেন আপনি কি এটা চান রসল্লাহ সাল্লু আলহিউসলাম ইঙ্গিতে বললেন হ্যাঁ চাই আয়সা রদুল্লা আনহা তখন মিসওয়াকটি তার ভাইয়ের কাছ থেকে নিয়ে এর অন্য পাশ নরম করে রসুল্লাহ সাল্লু আলী আসলামের দিকে এগিয়ে দিলেন আয়সা রাদিল্লা আনহা বলেন তিনি এমনভাবে মিসওয়াক করছিলেন যে দেখে মনে হচ্ছিল যেন তিনি একদম সুস্থ জীবনের একদম শেষ প্রান্তে এসেও রসুল্লাহ সাল্লু আলহিবাসলাম মিসওয়াক ব্যবহারের সুন্না ত্যাগ করেননি রসুল্লাহ সাল্লু আলহিবাসলামের কষ্ট যন্ত্রণা বাড়তে থাকে তার কষ্ট দেখে ফাতিমা বলে উঠলেন বাবার কতই না কষ্ট হচ্ছে সেই কষ্টের মুহূর্তেও তিনি মেয়ের কথার উত্তর দিলেন বললেন আজকের দিনের পর তোমার বাবার আর কোনো কষ্ট নেই মা মৃত্যুর মুহূর্তে আল্লাহ রসুলসাল্লু আলী ওয়াসালাম শুয়েছিলেন আয়সারাদুল্লাহ আনহার কোলে মাথা রেখে পানির পাত্রে হাত ভিজিয়ে বারবার নিজের মুখ মুছে বলছিলেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই নিশ্চয়ই মৃত্যু বড়ই কঠিন রসল্লা সাল্লু আলী ওয়াসালাম ছিলেন সমগ্র মানবজাতির সেরা সৃষ্টি তাকেও মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয়েছিল শেষ সময়ে ঘনিয়ে এলো রসল্লা সাল্লু আলী ওয়াসলাম ঘরের ছাদের দিকে তাকিয়ে সুরানিসার একটি আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন বলছিলেন হে আল্লাহ আমাকে অন্তর্ভুক্ত করো নবী সিদ্দিক শহীদ ও সৎ ব্যক্তিদের সাথে যাদের আল্লাহ অনুগ্রহ করেছেন হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমার উপর রহম করো আমাকে সর্বোচ্চ সাথীর সাথে মিলিত করো মৃত্যুর একেবারে শেষ মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম তার তর্জনী উপরে তুলে বলছিলেন ফির রফিকুল আলা ফির রফিকুল আলা ফির রফিকুল আলা রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের চোখের পাতা ভারী হয়ে এলো রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম ইন্তেকাল করলেন চলে গেলেন তার সর্বোচ্চ সঙ্গী আল্লাহ সুবহান আতা আলার কাছে জীবনের শেষ মুহূর্তেও উচ্চারণ করছিলেন তার জীবনভর চেয়ে যাওয়ার ইচ্ছার কথা ওয়ারহাকিরি বীর রফিকিল আয়লা আমাকে সর্বোচ্চ সঙ্গীর সাথে সাক্ষাৎ করিয়ে দিন মুসলিম উম্মার জীবনের সবচেয়ে বড় দুর্যোগ ছিল রসুল্লাহ সাল্ল আলি আসলামের মৃত্যু মুসলিম উম্মা হারালো তাদের সবচেয়ে আপনজনকে মাথার উপর ছায়া হয়ে থাকা নেতাকে বাবার মতো বুকের মাঝে আগলে রাখা মানুষটাকে ভয়ে কষ্টে বিপদে দ্বন্দ্বে সবাই যার কাছে ছুটে যেত যার কাছে সবাই নির্বিঘ্নে সব সমস্যার কথা বলতে পারত যিনি ছিলেন সবার আশ্রয় সেই মানুষটা আজ চলে গেলেন উম্মার জীবনে সবচেয়ে বড় ফিতনা সেই দিন সবচেয়ে অন্ধকার আর বিষাদ মাখা একটা দিন সাহাবেরা এই খবরটা মেনে নিতে পারলেন না সবাই খুব বড়সড় একটা ধাক্কা খেলেন কারো মাথা আর কাজ করছে না কেউ স্তব্ধ হয়ে গেছে কেউ নির্বাক হয়ে বসে পড়েছে উঠে দাঁড়িয়ে কথা বলার শক্তিটুকুও যেন আর নেই কেউ কেউ তো রীতিমতো অবিশ্বাস করলেন অমর আব্দুল খত্তাব রাজিয়াল্লাহ আনহু কোনোভাবেই মানতে পারলেন না যে রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম তাদের ছেড়ে চলে গেছেন মসজিদের দিকে ছুটে গেলেন ওমারের পিছু পিছু সবাই মসজিদের দিকে ছুটল চারদিক হাহাকার হৃদয়গুলো ক্ষতবিক্ষত আজ মদিনার বাতাস ভারী হয়ে আছে কান্নায় রসুল্লাহ সাল্ল আলী ওয়াসালামের মৃত্যুর সংবাদ মেনে নেয়া সাহাবিদের জন্য কতটা কঠিন ছিল সেটা আমরা কখনোই অনুভব করতে পারবো না কারণ রসুল্লাহ সাল্ল আলী ওয়াসালামের প্রতি আমাদের সেই পরিমাণ ভালোবাসাই নেই সাহাবিরা রসুল্লাহ সাল্ল আলী ওয়াসালামের সাথে বছরের পর বছর থেকেছেন রসুল্লাহ সাল্লু আলী ওয়াসালাম ছিলেন তাদের সব সব কিছু তাদের নেতা তাদের পরামর্শদাতা তাদের শিক্ষক তাদের সুখ দুঃখের বন্ধু তাদের রসুল অমর রদেল আনহু বলে উঠলেন না না আল্লাহর কসম রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মারা যাননি তিনি তার রবের সাথে সাক্ষাৎ করতে গেছেন মুসা আলাইসাল্লাম যেমন তার রবের সাথে সাক্ষাৎ করতে চল্লিশ দিনের জন্য তার সম্প্রদায়কে রেখে চলে গিয়েছিলেন এরপর আবার ফিরে এসেছেন আল্লাহ রসুলও তেমনি ফিরে আসবেন অবশ্যই আসবেন আল্লাহর কসম করে বলছে আর ফিরে এসে তিনি তাদের হাত পা কেটে ফেলবেন যারা বলছে তিনি মারা গেছেন ওমার রদিল্লা আনহু ভাবতেই পারছেন না রসুল্লাহ সাল্ল আলী আসলাম আর নেই তিনি ভাবছেন সব মুনাফিককে হত্যা করার আগে রসুল্লাহ সাল্লু আলী আসলাম মারা যেতেই পারেন না তরবারি কোষমুক্ত করে অবুঝের মতো অমর রদুল্লাহ আনহু হুমকি দিয়ে বললেন যে এই কথা বলবে যে রসুল্লাহ সাল্লু আলী আসলাম মারা গেছে আমি তার মাথা এই তরবারে দিয়ে আলাদা করে দেব যে ওমার জীবনের প্রতিটা ক্ষেত্রে অসম্ভব দৃঢ়তা দেখিয়েছেন শক্তি সাহস আর বীরত্বের পরিচয় দিয়ে যাকে সবাই চেনে যাকে দেখে শয়তানও ভয়ে অন্য পথ ধরত সেই উমার আজ মুশরে পড়লেন এমন কি হবার কথা ছিল হ্যাঁ সাহাবিরাও মানুষ রক্ত মাংসের জলজ্যান্ত মানুষ যাদের শরীরে লাল রক্ত আছে যাদের আবেগ আছে অনুভূতি আছে দুর্বলতাও আছে তাই ওমারের মতো শক্ত সামর্থ্য মানুষটাও সেদিন অবশ শিশুর মতো ভেঙে পড়েছিলেন কিন্তু একজন ভেঙে পড়েননি সেই সংকটময় মুহূর্তে যখন কেউ নির্বাক কেউ হতবিপল তখন একটা মানুষ বটবৃক্ষের মতো সব ঝড় সামলে নিলেন কে সেই মানুষটি সেই মানুষটি হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসলামের সবচেয়ে কাছের মানুষ আল্লাহ রসুলের বন্ধু ভাই সাহাবি আবু বকর রাদিল্লা আনহু নবতের প্রথম থেকে যে মানুষটা পায়ে পায়ে রসুল্লাহ সাল্লু আলি আসলামের সাথে লেগেছিলেন সেই আবু বকর আল্লাহ রসুলের সমস্ত সুন্না সমস্ত শিক্ষা যিনি বুক পেতে গ্রহণ করেছেন সেই আবু বকর আল্লাহ রসুলের দাওয়াতের সবচেয়ে উত্তম দৃষ্টান্ত আবু বকর রাদিল্লাহ আনহু সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়েও তিনি ইমানি শক্তিতে নিজেকে সামলে নিলেন সমুদ্রে ঝড় উঠলে যেভাবে শক্ত হাতে জাহাজের হাল ধরতে হয় তেমনি করেই পুরো উম্মার হাল ধরলেন তিনি রসুল্লাহ সাল্লু আলি আসলামের ইন্তেকালের সময় আবু বকর রাদিল্লাহ আনহু ছিলেন মদিনার বাইরে আস্তুনহে খবর পেয়ে তিনি সোজা আয়েশ রাদিল্লাহ আনহার ঘরে প্রবেশ করলেন সেখানে রসুল্লাহ সাল্লু আলি আসলামের শরীর কাপড় দিয়ে ঢাকা ছিল রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের মুখ অনাবৃত করে আবু বকর রদিল্লা আনহু কেঁদে উঠলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসলামকে চুমো দিলেন আর বললেন আপনি জীবিত অবস্থায়ও পবিত্র ছিলেন মৃত্যুর পরও আপনি পবিত্র আল্লাহর কসম আল্লাহ আপনাকে দ্বিতীয়বার মৃত্যুবরণ করাবেন না যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল তা সম্পন্ন হয়ে গেছে এরপর আবু বকর রাদিল্লাহ আনহু আয়সা রাদুল্লাহ আনহার ঘর থেকে বেরিয়ে মসজিদে গেলেন সেখানে অমর রাদুল্লাহ আনহু তখনও চিৎকার করছিলেন অমরকে থামিয়ে আবু বকর রাদিল্লাহ আনহু বললেন বসো অমর বসো অমর রাদিল্লাহ আনহু আবু বকর রাদিল্লাহ আনহুর কথায় কোনো ভ্রুক্ষেপ করলেন না আবু বকর রাদিল্লাহ আনহু আবারও বললেন অমর বসো বলছি বসো তবু অমর রাদিল্লাহ আনহু থামলেন না আসলে অমর রাদিল্লাহ আনহু মানসিকভাবে এতটাই বিধ্বস্ত ছিলেন যে কিচ্ছু বুঝে উঠতে পারছিলেন না আবু বকর রদিল্লা আনহু অমরকে উপেক্ষা করেই সামনে এগিয়ে গেলেন লোকেরা অমর রদিল্লা আনহুকে ছেড়ে তখন আবু বকর রদিল্লা আনহুর কাছে ভিড় জমাল তখন আবু বকর রদিল্লা আনহুর সেই দিনের কথাগুলো উম্মাহ এত বছর পরেও স্মরণ করে তিনি বলেছিলেন যে মোহাম্মদ সাল্লু আলি ওয়াসলামের ইবাদত করে সে জেনে রাখুক মোহাম্মদ সাল্লু আলি ওয়াসলাম মারা গেছে আর যে আল্লাহর ইবাদত করত সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব তার মৃত্যু নেই এরপর তিনি কোরআনের একটি আয়াত পাঠ করলেন وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين মুহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম আল্লাহ রসুল ব্যতীত অন্য কিছু নন তার আগেও অনেক রসুল গত হয়েছে তাই যদি তারও মৃত্যু হয় তবে তোমরা কি পেছনে ফিরে যাবে যারা পেছনে ফিরে যায় তারা আল্লাহর কোনো ক্ষতি করতে সক্ষম নয় শীঘ্রই আল্লাহ কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন সুরা আলা ইমরান আয়াত একশো চুয়াল্লিশ কথাগুলো শুনে অমর রদুল্লাহ আনহু বসে পড়লেন তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না তার ভাষায় আমি বুঝতে পারলাম আল্লাহ রসুল্লাহ আলহি আসসালাম আসলেই আর নেই এমন নয় যে ওমার কোরআনের এই আয়াত জানতেন না কিন্তু অদ্ভুত শূন্যতার সেই মুহূর্তে আবু রদুল্লাহ আনহুর মুখে আল্লাহ তালার এই আয়াত যেন ঝাঁকুনি দিয়ে সবার মাঝে সম্বিত ফিরিয়ে আনল আল্লাহ রসুলের মৃত্যু সংবাদে ওমর রদুল্লাহ আনহু ছিলেন দিশেহারা ওসমান রাদিল্লা আনহু হয়ে যান নির্বাক আলী রাদিল্লা আনহু সবার থেকে লুকিয়ে কোথাও যেন চলে গিয়েছিলেন কিন্তু আবু বকর রাদিল্লা আনহু সুরা আলী ইমরানের এই আয়াতটির অর্থ জানতেন যে মুসলিমরা আল্লাহর জন্য বাঁচে ব্যক্তি মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসালামের জন্য নয় মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসালাম হলেন আল্লাহ রসুল তার মৃত্যু হতে পারে কিন্তু তার আনিত দিন চলবে কেয়ামত পর্যন্ত সেদিন মদিনায় কত হাফিজ ছিলেন কত আলেম ছিলেন কিন্তু কেউই এই আয়াতকে কাজে লাগাতে পারলেন না সঠিক সময়ে সঠিক কাজ করেছিলেন মাত্র একজন আল্লাহ রসুল সাল্লু আসলামের ছায়া যার মধ্যে সবচেয়ে বেশি সেই আবু বকর রদিল্লা আনহ ইমাম কর্তব্য মন্তব্য করেন সাহসিকতার মানে যদি হয় বিপদ আর কষ্টকর পরিস্থিতিতে দৃঢ় আর অবিচল থাকা তবে আবু বকর রদেল্লা আনহুর সাহসিকতার সবচেয়ে বড় প্রমাণ হল কোরআনের এই আয়াত এবং এই ঘটনা কেননা রসুল্লাহ সাল্লু আলহিউসলামের মৃত্যুর চাইতে বড় ফিতনা উম্মার জীবনে আর ছিল না চারদিকে যখন বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার উপক্রম তখন যিনি হাল ধরেছিলেন তিনি হলেন আবু বকর রাদিল্লা আনহু আবু বকর রাদিল্লা আনহু আল্লাহ রসুল সাল্লু আলী আসলামের শিক্ষার সবটা আমল করেছিলেন আর এজন্যই তিনি হচ্ছেন নবী রসুলদের পর সর্বশ্রেষ্ঠ মানব রসুল্লাহ সাল্লু আলী আসলামের পরিবারের সদস্যরা তার গোসল ও দাফনের দায়িত্ব পালন করেন এই কাজে নিয়োজিত ছিলেন আল আব্বাস বিন আব্দুল Muttalib Ali bin Abi Talib al Fazl bin Abbas কুসাম ibn Abbas Usama bin Zayd এবং রসল্লা সাল্লু আলী আসলামের আজাদকৃত দাস শুক্রান আনসারি সাহাবি আউস বিন খাউলি রাদিল্লা আনহু আলীকে বলেন আল্লাহর কসম এবং রসুল্লাহর উপর আমাদের হকের দোহাই দিয়ে বলছি আমাকে ভেতরে আসতে দিন তাকে ভেতরে আসতে দেয়া হলো এবং তিনি গোসলের সময় উপস্থিত ছিলেন আয়সারদুল্ল আনহা বলেন গোসলের সময় তারা বলল আমরা তো বুঝতে পারছি না রসুল্লাহর গায়ের কাপড় খুলে গোসল দেব যেভাবে আমরা অন্যদের গায়ের কাপড় খুলে গোসল দেই নাকি কাপড় রেখেই যেভাবে আছে সেভাবে গোসল দেব যখন তারা এটা নিয়ে বিতর্ক করছিল তখন আল্লাহ তাদের তন্দ্রাচ্ছন্ন করে দেন সেই তন্দ্রায় তাদের প্রত্যেকের মাথা ঢলে পড়ল এরপর ঘরের এক পাশ থেকে একটা আওয়াজ এলো রসুল্লার গায়ের কাপড় থাকা অবস্থাতেই তাকে গোসল দাও কেউ জানে না এই কথা কে বলেছিল তাই তারা রসুল্লাহর জামার ওপর দিয়েই পানি ঢালে এবং তাদের হাত না দিয়ে জামার ওপর দিয়ে তার শরীর ঘষে দেয় গোসল শেষে রসুল্লাহ সাল্লু আলি আসলামের শরীরে তিন টুকরো কাপড় জড়ানো হলো রসুল্লাহ সাল্লু আলি আসলামের জানাজার সালাত এক জামাতে আদায় করা হয়নি আয়সা রদুল্লাহ আনহার ঘরে যতটুকু জায়গা হতো ততটুকু মানুষ আসতো জানাজার সালাত আদায় করে চলে যেত এক দলের সালাত আদায় শেষ হলে আরেক দল এভাবে সালাত আদায় করা হলো প্রথমে পুরুষেরা তারপর নারীরা তারপর শিশুরা আর শেষে দাসরা রসুল্লাহ সাল্ল আলী আসলামের সালাতে কোনো ইমাম ছিল না প্রত্যেকে আলাদাভাবে সালাত আদায় করে রসুল্লাহ সাল্ল আলি আসলামের শরীর ছিল আয়সা রাদ আনহার ঘরে উম্মে সাল্লাম রাদ আনহা বলেন আমরা রসুল্লাহ সাল্লু আলহামের স্ত্রীরা খুব কাঁদছিলাম কিন্তু তখন ততটুকু সান্ত্বনা ছিল যে আমরা রসুল্লাহ সাল্লু আলহামের মৃতদেহটা দেখতে পাচ্ছি কিন্তু বুধবার গভীর রাতে যখন কবরের মাটি খোরার শব্দ পেলাম তখন আমরাও কান্নায় ভেঙে পড়ি চিৎকার করে উঠি মসজিদ থেকে আমাদের চিৎকার শুনতে পেয়ে তারাও চিৎকার করে ওঠে কেঁদে ওঠে পুরো মদিনায় যেন একটা বিরাট আর্তনাদে পরিণত হয় ফজরের সময় হলে প্রতিদিনের মতোই বিলাল আল্লাহ আনহু আজান দিতে গেলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরপর আশহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলতে গিয়ে তিনি আর বলতে পারলেন না গলার কাছের আওয়াজগুলো যেন সব দলা পাকিয়ে গেল কান্নায় ভেঙে পড়লেন বিলাল আজান শেষ করতে পারলেন না বিলাল রদেল আনহু ছিলেন আল্লাহ রসুলের আজিন রসুলের মৃত্যুর পর তিনি আর কারো জন্য আজান দেননি আয়সা রদেল আনহার ঘরে খনন করা হলো রসুল্লাহর কবর নবীরা যে স্থানে মৃত্যুবরণ করেন সেখানেই তাদের কবর দেয়া হয় এটাই নবীদের সুন্না আয়সারদুল্লাহ আনহা একটি স্বপ্নে দেখেছিলেন তিনটি চাঁদ তার কোলে পতিত হয়েছে আবু বকর রাদিল্লা আনহু এই স্বপ্নের ব্যাখ্যায় বলেছিলেন যদি তোমার স্বপ্ন সত্যি হয় তাহলে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তিন ব্যক্তির কবর তোমার ঘরে হবে যখন রসুল্লাহ সাল্লু আলী আসলাম দাফনের সময় এলো তখন আবু বকর রদাল্লা আনহু বললেন তোমার চাঁদগুলোর মধ্যে এটা হলো সর্বশ্রেষ্ঠ চাঁদ রসুল্লাহ সাল্লু আলী আসলামের মৃতদেহ কবরস্থ করার সময় এলো এই কাজটিও করলেন রসদুল্লাহ সাল্লু আলী আসলামের পরিবারের লোকজন কবরে নেমেছিলেন আলী ফদল এবেন আব্বাস কুসাম এবেন আব্বাস আর শুক্রান একটি বর্ণনা অনুযায়ী রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লামকে কবরস্থ করার সময় মগিরা এবেন শোবা ইচ্ছে করে তার আংটি কবরের মধ্যে ফেলে দেন এবং সবাইকে বলেন দাঁড়ান দাঁড়ান আমার আংটিটা নিয়ে নিতে দিন এই বাহানায় তিনি রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লামের কবরে নামেন যেন তিনি রসুল্লাহ সাল্লু আলী আসলামকে স্পর্শ করা সর্বশেষ ব্যক্তিটি হতে পারেন এরপর তিনি উঠে আসেন দাফন কাজ শেষ করে সবাই একে একে ফিরে এলো তখন ফাতিমা রদেল্লা আনহা আনাসবিন মালিক রদেল্লা আনহুকে বললেন আনাস তোমরা কিভাবে পারলে আল্লাহ রসুল সাল্লাহ আলহ আসলামের শরীরের উপর মাটি নিক্ষেপ করতে আসলে রসুল্লাহ সাল্লু আলী আসলামের মৃত্যু তার গোসল তার দাফন সবই তাদের জন্য খুবই কষ্টদায়ক ছিল সেজন্য রসুল্লাহ সাল্লু আলিউসলাম বলেছেন যখনই তোমাদের উপর কোনো বিপদ আসবে তখন আমার মৃত্যুর কথা স্মরণ করবে কারণ একজন মুসলিমের উপর সবচেয়ে বড় যে বিপদ আসতে পারে সেটা ইতোমধ্যেই ঘটে গেছে আর তা হল আল্লাহ রসুলসাল্লাহ আলিউসলামের জীবন অবসান আর কোনো মুসিবতই এর সাথে তুলনা করার মতো নয় আনাসেবেন মালিক রাদেল আনহু ছিলেন আল্লাহ রসুলের ঘরে বড় হওয়া সাহাবি তিনি বলেন আমার জীবনের সবচেয়ে বিশেষ দিন দুইটা একটা হচ্ছে সবচেয়ে আনন্দের আর একটা সবচেয়ে কষ্টের আনন্দের দিনটি হল রসুল্লাহ সাল্লু আলি আসলাম মদিনায় আসার দিন সেদিন সব কিছু ছিল আলোকিত আর সবচেয়ে কষ্টের দিন হল রসুল্লাহ সাল্লু আলি আসলামের মৃত্যুর দিন সেদিন সব কিছু যেন আধারে ছেয়ে গেল রসুল্লাহ সাল্লু আলি আসলামকে কবর দেওয়ার পর যখন আমরা হাত থেকে ধুলো ছাড়ছিলাম তখন থেকে মনে হতে লাগল আমাদের অন্তরগুলো আর আগের মতো নেই রসুল্লাহ সাল্লু আলিউসলামের সাথে থাকা সাহাবিদের জন্য একটা অন্যরকম অনুভূতি যখন তিনি চলে গেলেন তখন মনে হচ্ছিল যেন সব কিছু বদলে গেছে একদিন আবু বকর রাদিল্লা আনহো এবং ওমর রাদিল্লা আনহো উম্মে আইমান রাদিল্লা আনহার সাথে দেখা করতে চান উম্মে আইমান রাদিল্লা আনহা তাদের দেখে কাঁদতে শুরু করেন তারা জানতে চাইলেন আপনি কেন কাঁদছেন উম্মে আয়মান রদেল্লা আনহা বললেন আমি জানতাম আল্লাহ রসুল্লাহ আলি আসলাম একদিন না একদিন চলেই যাবেন আমি কাঁদছি এই কারণে যে আর কখনও ওয়াহি নাজিল হবে না তারা শুধু রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের অভাব বোধ করছিলেন তা নয় তারা রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের মাধ্যমে যে ওয়াহি পেতেন সেটার অভাবও অনুভব করছিলেন রসল্লা সাল্লু আলী ওয়াসলাম মারা যান হিজরি একাদশ বছরের বারোই রবিউলাওয়ালে মৃত্যুর সময় রসুল্লাহ সাল্লু আলী ওয়াসলাম ছিলেন সমগ্র আরবের অবিসংবাদিত শাসক তিনি এমন একটা সময়ে চলে যান যখন অনারব রাজা বাদশাহরা তাকে সমীহ করতে শুরু করেছে কিন্তু এই প্রতাপ আর প্রতিপত্তে থাকা মানুষটি কোনো সম্পদ রেখে যাননি মৃত্যুর একদিন আগে তিনি সব দাসদাসীকে মুক্ত করে দেন সাত দিনার ছিল সেগুলো সাদাকা করে দেন তার একটি বর্ম এক ইহুদির কাছে বন্ধক রাখা ছিল সেটার বিনিময়ে তিনি কিছু জব নিয়েছিলেন পরিবারের জন্য তিনি রেখে গেছেন কেবল একটি সাদা খচ্চর কিছু অস্ত্র আর এক টুকরো জমি এই জমিটিও তিনি মুসাফিরদের জন্য সাদাকা করে দিয়ে গেছেন না ছিল সম্পদের বাহার না ছিল সোনারূপার বহর কিছুই না তবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই মানুষটি রেখে গেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রজন্ম সেই প্রজন্ম করেছে এক নতুন ইতিহাস মুসলিম জাতির আগে দুনিয়ার বুকে আল্লাহর মনোনীত জাতি ছিল বনে ইসরায়েল তাদের সৎ পথে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাদের কাছে একের পর এক নবী পাঠাতেন কিন্তু আল্লাহ রসুলসাল্লু আসলাম যে উম্মাহকে রেখে গেছেন সেই উম্মার জন্য আর কোনো নবী পাঠানোর প্রয়োজন নেই শেষ নবী তাদের জন্য কেয়ামত পর্যন্ত যথেষ্ট এটা মুসলিম উম্মার জন্য এক অভাবনীয় সম্মাননা আল্লাহ রসুলসাল্লু আলী আসলাম যেখানে শেষ করেছেন সাহাবিরা সেখান থেকে এক নতুন যুগের সূচনা করেছেন সে যুগ গৌরবের সে যুগ সমীহ জাগানিয়া রসুল্লাহ সাল্লু আলি ওয়াসলামের চলে যাবার অল্প কবছরের মাথায় পৃথিবীর তৎকালীন দুই পরাশক্তি রসুল্লাহ সাল্লু আলি ওয়াসলামের অনুসারী সাহাবিদের ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে সে আরেক ইতিহাস আপাতত এতটুকুই প্রিয় শ্রোতা আমরা আল্লাহ আজ্জাওয়াজালের কাছে কৃতজ্ঞ কারণ তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটির সম্পূর্ণ জীবনী শুরু থেকে শেষ করার জন্য আমাদের তৌফিক দিয়েছেন আমরা আল্লাহ সুবাহানুয়া তালার কাছে দোয়া করি যেন তিনি আমাদের তাদের মাঝে অন্তর্ভুক্ত করেন যারা সত্যি রসুল্লাহ সাল্লু আলী আসলামকে ভালোবাসে আল্লাহ আজদাওয়াজাল যেন আমাদের তাদের মাঝে অন্তর্ভুক্ত করেন যারা রসুল্লাহ সাল্লু আলী আসলামের সুন্নাহ অনুসরণ করে তার দেখানো পথ আঁকড়ে ধরে এবং নিজেদের জীবনে তা বাস্তবায়ন করে আল্লাহ আজদাল যেন আমাদের তাদের মাঝে অন্তর্ভুক্ত করেন যারা রসুল্লাহ সাল্লু আলি আসলামের সাথে কেয়ামতের দিন মিলিত হবেন এবং তার হাতে হাউজে কাউসারের পানি পান করবেন আল্লাহ আজদাল যেন আমাদের তাদের মাঝে অন্তর্ভুক্ত করেন যারা রসুল্লাহ সাল্লু আলি আসলামের সাথে জান্নাতে প্রবেশ করার তৌফিক প্রাপ্ত হবে প্রিয় শ্রোতা রসুল্লাহ সাল্লু আলি আসলামের সিরা নিছক সাহিত্যিক রস আস্বাদনের জন্য নয় মজা পাওয়া বা উপভোগের জন্য উম্মার আলিমরা সিরাহ লেখেননি এই সিরাহ নিজেকে বদলে দেবার জন্য নিজেকে রসুল্লাহ সাল্লু আলহি আসলামের আদলে গড়ে তোলার জন্য রসুল্লাহ সাল্লু আলি আসলাম যেভাবে এই উম্মাহকে ভালোবাসতেন উম্মাহকে নিয়ে চিন্তিত থাকতেন আমরাও সেভাবে উম্মাহকে ভালোবাসব রসুল্লাহ সাল্লু আলি আসলাম আমাদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য সারাটা জীবন অতিবাহিত করেছেন পৃথিবীর সুখ শান্তি আর সম্পদ তিনি ত্যাগ করেছেন শুধুমাত্র এই দিন ইসলামকে আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য সেজন্য আমাদের উচিত অন্তর থেকে রসুল্লাহ সাল্ল আলি আসলামের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকা যে মানুষ আল্লাহর বান্দার প্রতি কৃতজ্ঞ হয় না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারে না আর পৃথিবীতে আমরা রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের কাছে সবচেয়ে বেশি ঋণী আল্লাহর দিন ইসলাম সম্পর্কে যা কিছু জানি তার সবটাই তো তার কাছ থেকে জানি এই ঋণ আমরা কখনও পরিশোধ করতে পারবো না তবে ন্যূনতম আমরা যেই কাজটা করতে পারি তা হল রসুল্লাহ সাল্ল আলি ওয়াসলামের অবদান স্বীকার করা তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করা তার প্রতি সালাত ও সালাম পেশ করা তার আনিত দিনকে মানুষের কাছে পৌঁছে দেয়া আর তার মর্যাদা রক্ষার জন্য নিজের জান দিয়ে দেয়া ওয়াসাল্লাহ আলা সঈদিন মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত রেইনড্রস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ অথবা ফেসবুক পেজ ডাব্লিউ মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ওয়ান ফাইভ